জিয়াদের আজাদকৃত দাস কাজা রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন আমি আবু সাইদ খুজুর রদিল্লাহ তালাহুকে নবী সাল্লাহ আলাইসাল্লাম হতে চারটি বিষয় বর্ণনা করতে শুনেছি যা আমাকে আনন্দিত ও মুগ্ধ করেছে তিনি বলেছেন নারীগণ স্বামী কিংবা মাহারাম ব্যতীত দুদিনের দূরত্বের পথে সফর করবে না ঈদুল ফিতর ও ঈদুল আজহার দিনগুলোতে সিয়াম নেই দু ফরজ সালাতের পর কোনো নফল ও সুন্নত সালাত নেই ফজরের পর সূর্যোদয় পর্যন্ত এবং আসরের পর সূর্যাস্ত পর্যন্ত এবং মসজিদুল হারাম মসজিদুল আকসা এবং আমার মসজিদ ছাড়া অন্য কোনো মসজিদ জিয়ারতের উদ্দেশ্যে হাওদা বাঁধা যাবে না অর্থাৎ সফর করা যাবে না